পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলক দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান কি হয় আল্লাহর পথে জীবন মরণ সপে দিতে হয় এই জীবনে তাহার হুকুম কিছু মানে না এটা ওটা সবই বোঝে ধর্ম বোঝে না ওদের কি মুসলিম বলা যায় না ওদের কি মুসলিম বলা যায় না উত্তর হবে না না না না ওদের কি মুসলিম বলা যায় না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না ফাঁকা চুলে কলক দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না কোটি টাকার মালিক হলে সুখী সে হয় না অর্থ যত বাড়ে ততই বাড়ে যন্ত্রণা কেউ হতে চায় ইঞ্জিনিয়ার কেউ বড় ডাক্তার ওই টাকার জন্য কেউ যে আবার সাজে রে বাটপার টাকা কি সুখ দিতে পারে না টাকা কি সুখ দিতে পারে উত্তর হবে না না না না টাকা তো সুখ দিতে পারে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না রূপে শুধু চোখটা জুড়ায় জুড়ায় না রে মন মঞ্জুড়াতে রূপের সাথে গুণের প্রয়োজন অনন্য হতে হলে তাই গুঞ্জ থাকা চাই গুণ ছাড়া যে ভাঙা কলস কোনো দাম তার নাই আছে না আছে তার দাম উত্তর হবে না না না না সমাজে নেই তার দাম পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না লেখা পড়া জানলেই তো আর মানুষ নাহি হয় মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয় Abu Jahl Abu Lahab Utba সাইবার দল নয় যে মানুষ ওরা সবে অমানুষের দল শুধু চেহারায় মানুষ কি হওয়া যায় না শুধু চেহারায় মানুষ কি হওয়া যায় না উত্তর হবে না না মানুষ তো হওয়া যায় না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না পাকা চুলে কলব দিলে যৌবন ফিরে আসে না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না মনে মনে চাইলে পরে ধনী হওয়া যায় না